উমায়ের ইবনু আসাদ আনসি রহমতুল্লা আলহী হতে বর্ণিত যে তিনি উবাদাহ ইবনু সামিত রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট আসলেন তখন উবাদাহ রদিল্লাহ তাল্লাহ্ন হিমস উপকূলে তার একটি ঘরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে ছিলেন উম্মু হারাম উমায়ের রহমতুল্লা আলহী বলেন উম্মু হারাম রদিল্লাহ তাল্লাহ্ন আমাদের নিকট বর্ণনা করেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে আমার উম্মতের প্রথম যে দলটি নৌ যুদ্ধে অংশগ্রহণ করবে তারা যেন জান্নাত অবধারিত করে ফেলল উম্মু হারাম রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি কি তাদের মধ্যে হব তিনি বললেন তুমি তাদের মধ্যে হবে উম্মু হারাম রদিল্লাহ তাল্লাহা বলেন হে আল্লাহ রসুল অতপর নবী সাল্লাহ সাল্লাম বললেন আমার উম্মতের প্রথম যে দলটি কায়সারের রাজধানী আক্রমণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত অতপর আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি কি তাদের মধ্যে হব নবী সাল্লাহ সাল্লাম বললেন না